বিবারিয়ার কান্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বাড়িয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর এসে মধু নিয়ে যায় ফুল বাগানের নাম হল আল জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ফুল বাগানের নাম হল আল জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবাড়িয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় ফুল বাগানে পানি দিলেন ইউনো সাহেব পখরে বাঙাল বড় হুজুর মুফতি হুজুর ফুল বাগানে পানি দিলেন ইউনো সাহেব পখরে বাঙাল বড় হুজুর মুক্তি হুজুর ফুল বাগানে পানি দিলেন ইউনু সাহেব ফখরে বাগান বড় হুজুর মুক্তি হুজুর এই জমিয়া সৃজন প্রিয় নবীর সারাই এই জমিয়া সৃজন প্রিয় নবীর সারাই যার শাল মান ছড়াই সারা দুনিয়ায় বিবারি আর কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় আর কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় ফুল বাগানের নাম হল আল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ফুল বাগানের নাম হলো আল জামিয়া ইসলামিয়া ইউনসিয়া বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমরে সে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমরে সে মধু নিয়ে যায় ফুল বাগানের ফুল আল্লামা শৈখুল হাদিস মুফতি আমিনী যে ফুলেরই সুবাস আজ থামিনি ফুল বাগানের ফুল আল্লামা শাইখুল হাদিস মুক্তি আমিনি যে ফুলেরই সুবাস আজ থামিনি ফুল বাগানের ফুল আল্লামা শাইখুল হাদিস মুক্তি আমিনি যে ফুলেরই সুবাস আজ থামিনি মুগ্ধ হল সুবাস পেয়ে সারা দুনিয়া মুগ্ধ হল সুবাস পেয়ে সারা দুনিয়া ধন্য হলাম পেয়ে মোরা এই জামিয়া বিবারিয়ার খান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবারিয়ার খান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় ফুল বাগানের নাম হলো আল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ফুল বাগানের নাম হলো আল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমণ সে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর এসে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর এসে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর এসে মধু নিয়ে যায় বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ঐতিহাসিক শতবার্ষিকী দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার এক বৎসর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক শতবার্ষিকী দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছে তারিখ পাঁচ ছয় ও সাতই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার স্থান ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগা ময়দান উক্ত শতবার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আমির হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ বেফাকুল মাদারিস আরাবিয়ার সম্মানিত চেয়ারম্যান শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি মোহতামিম হাটহাজারি মাদ্রাসা চট্টগ্রাম আরও সভাপতিত্ব করিবেন ফিরে কামেল ফকিহুল মিল্লত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব chairman Islamic research center Bashundhara Dhaka আরও সভাপতিত্ব করিবেন ফিরে কামেল আল্লামা শেখ আব্দুল মমিন সাহেব খলিফায় মদনী ইমামবাড়ি হবিগঞ্জ আরও সভাপতিত্ব করিবেন উস্তাদুল উলামা আল্লামা আশেক আলাই ইব্রাহিমী সাহেব চৌধুরী মুহতামিম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া বারিয়াব উক্ত শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলনে তাশরিফ আনিবেন ইংরেজ বিরোধী আন্দোলনের বীর সেনানী আউলাদে রাসুল আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহের সুযোগ্য সাহেব জাদা জমিয়তে উলামায় হিন্দের সংগ্রামী আমির আল্লামা সাইদ আরশাদ মাদানি দারুল উলুম দেওয়ান ভারত আরও তাশরিফ আনিবেন উস্তাদুল উলামা ফিরে কামেল আল্লামা আবুল কাসেম নুমানি মুতামিম দারুল উলুম দেওয়ান ভারত আরও তাশরিফ আনিবেন আল্লামা হাফেজ কারি উসমান গনি সাহেব মহাদিস দারুল উলুম দেওবন্দ ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তাশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিরে কামেল আল্লামা আব্দুল হাফিজ মক্কি মক্কা মুকাররমা সৌদি আরব আরও তাশরিফ আনিবেন আউলাদে সাহাবা আল্লাহ তালানহুম আল্লামা শায়েখ আবদুল্লাহ আহমদ মোহাম্মদ মদিনা মুনাব্বারা সৌদি আরব আরও তাশরিফ আনিবেন বিশ্ববিখ্যাত আলিমেদিন আল্লামা রিয়াসত আলী বিদনোরি মহাদিস দারুল উলুম দেওয়ান ভারত আরও তশরিফ আনিবেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদিম পাকিস্তান আরও তশরিফ আনিবেন আল্লামা সৈয়দ আসজাদ মাদানি দেওবন্দ ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তশরিফ আনিবেন আউলাদে রসুল আল্লামা সাইদ মাহমুদ মাদানি দেওবন্দ ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তশরিফ আনিবেন আল্লামা হাবিবুর রহমান আজমি সাহেব সম্পাদক মাসিক দারুল উলুম দেওবন্দ আরও তশরিফ আনিবেন আল্লামা মুফতি সৈয়দ সালমান মুফতি আজম শাহী মুরাদাবাদ ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি নওয়ারুর রহমান সাহেব চেয়ারম্যান ইসলামী শরিয়া বোর্ড আমেরিকা আরও তাশরিফ আনিবেন আল্লামা শাহেদ মাজাহেরি নাইবে মুহতামিম মাজাহেরুল উলুম সারানপুর ইউপি ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তাশরিফ আনিবেন আল্লামা কারি আব্দুরুফ সাহেব দারুল উলুম দেওবন্দ ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তশরিফ আনিবেন আল্লামা মুহিবুর রহমান সাহেব আমেরিকা উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও শিফ আনিবেন আল্লামা Shahed Saeed Al Ghamidi Dammam Saudi আরব উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও শিফ আনিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি বেলাল বাবা সাহেব লন্ডন আরও শিফ আনিবেন আল্লামা মুফতি সাইফুল ইসলাম সাহেব লন্ডন আরও তাশিফ আনিবেন আল্লামা মুফতি আব্দুল হান্নান সাহেব লন্ডন আরও তাশিফ আনিবেন আল্লামা আব্দুর রহমান সাহেব আগরতলা ভারত উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে আরও তাশিফ আনিবেন আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব আমরিকাম আল্লামা শাহ আহমদ শফির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা হাফেজ জুনায়দ বাবনগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা নুরুল ইসলাম অলিফরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা আব্দুল হালিম বুখারির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা মুফতি অকাশ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা নুর হুসাইন কাসিমি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা সুলতান যোগ নদবীর আগমন শুভেচ্ছার স্বাগতম ডক্টর মাওলানা আফম খালিদ হুসাইন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা মুফতি ইজহারুল ইসলাম সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা হাফেজ তাফাদুলুক সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা জুনায়দ বাবনগরীর মহাসম্মেলনে যোগ দিন দলে দলে আগামী পাঁচ ছয় ও সাতই ফেব্রুয়ারির ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে এসব মমিন দলে দলে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিয়ার শতবার্ষিকী মহাসম্মেলনে যোগ দিন সফল করুন উক্ত শতবার্ষিকী মহাসম্মেলনে এছাড়া আরও দেশ বরণ্য ফির মাসেক ও শীর্ষস্থান উলামাই কারামগণ শিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দিন ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন তারই পাশাপাশি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলন জামিয়া ইসলামিয়া ইনোসিয়ার শতবার্ষিকী মহাসম্মেলনে এসব মমিন দলে দলে এসব মমিন দলে দলে আগামী পাঁচ ছয় ও সাতই ফেব্রুয়ারির ইসলামী মহাসম্মেলনে জামিয়া ইনুসিয়ার শতবার্ষিকী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে আল্লামা সাইদ আরশাদ মাদানির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আল্লামা সাইদ আরশাদ মাদানির আগমন আল্লামা আবুল কাসেম নুমানির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা সাইদ আব্দুল মাজিদ নদীম সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম এসব মমিন দলে দলে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনোসিয়ার শতবার্ষিকী মহাসম্মেলনে এসব মমিন দলে দলে আল্লামা সাইদ সালমান সাহেবের মাহফিলে এসব মমিন দলে দলে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইউনোসিয়ার শতবার্ষিকী মহাসম্মেলনে যোগ দিন সফল করুন আগামী পাঁচ ছয় ও সাতই ফেব্রুয়ারির ঐতিহাসিক শতবার্ষিকী মহাসম্মেলনে আওলাদে রাসুলের আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদে সাহাবার আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা সঈদ আরশাদ মাদানির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা শেখ আবদুল্লাহ আহমদ মোহাম্মদ আওলাদে সাহবার আগমন শুভেচ্ছার স্বাগতম নিবেদক মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মুফতি মুবারকুল্লাহ সাহেব মোতামিম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণ বারিয়াম শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহার তারা কোরআন পরে তারা হাদিস পরে তারা কোরআন পরে তারা হাদিস পরে জারি করে তারা খুদার বিধান শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহার শত বছর পূর্তি জামিয়া লক্ষ হাজার ছাত্র হবে তাহা এই জামিয়ায় ঝড় খোদা রহম যার সে আলোকিত যোগ এই জামিয়াই ঝর খোদা রহম যার সে আলোকিত যোগ এই জামিয়াই ঝর খোদা রহম যার পরশে আলোকিত জগ সে যে খোদা তালার বাণী পেলাম মোরা এই জামিয়া সে যে খোদা তালার বাণী পেলাম মোরা এই জামিয়া শত বছর পূর্তি জামিয়া লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহার তারা কোরআন পরে তারা হাদিস পরে তারা কোরআন পরে তারা হাদিস পরে জারি করে তারা খোদার বিধান শত বছর পূর্তি এই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহার শত বছর পূর্তি জামিয়া লক্ষ হাজার ছাত্র হবে তাহা এই জামিয়া ছিলেন পকরে বাংলা বড় হুজুর আর মুফতি হুজুর বাতিলের মোকাবেলা যাদের ছিল কণ্ঠ সুর এই জামিয়াই ছিলেন পকরে বাংলা বড় হুজুর আর মুক্তি হুজুর বাতিলেরই মোকাবেলায় যাদের ছিল কণ্ঠসু এই জামিয়াই ছিলেন পকরে বাঙাল বড় হুজুর আর মুক্তি হুজুর বাতিলেরই মোকাবেলায় যাদের ছিল কণ্ঠসু দিনের পথে অকাতরে বিলিয়ে দিলেন যাদের জীব দিনের পথে অকাতরে বিলিয়ে দিলেন যাদের জীব শত বছর পূর্তি হে যাবিয়া লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহার তারা কোরআন পরে তারা হাদিস পরে তারা কোরআন পরে তারা হাদিস পরে জারি করে তারা খুদার বিধান শত বছর পুতি জামিয়া লক্ষ হাজার ছাত্র হবে তাহার শত বছর পূর্তি হই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি হই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহা শত বছর পূর্তি হই জামিয়ার লক্ষ হাজার ছাত্র হবে তাহা